রবিউল আওয়ালে তুমি এলে এই ধরায় রবিউল আওয়ালে তুমি এলে এই ধরায় আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় রবিউল আওয়ালে তুমি এলে এই ধরায় রবিউল আওয়ালে তুমি এলে এই ধরাই ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় সুবহে সাদিকে তুমি জন্ম নিলে সূর্যের আলোর চেয়েও কিরণ দিলে সুবহাই সাদিকে তুমি জন্ম নিলে সূর্যের আলোর চেয়েও কিরণ দিলে তোমার নুরি তজল্লিতে সূর্য যে লুকায় তোমার নুরি তজল্লিতে সূর্য যে ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় রবিউল আওয়ালে তুমি এলে এই ধরায় রবিউল আওয়ালে তুমি এলে এই ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় তোমার আগমনে সব বালারা আনন্দে মেতেছে ফরিস্তারা তোমার আগমনে সব ভোরবালারা আনন্দে মিলতেছে ফেরিস্তারা বুলবুলিরা মধুর সুরে নাত গিয়ে যায় বুলবুলিরা মধুর সুরে নাত গিয়ে যায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় এই রবি বলে তুমি এলে এই ধরায় রবিউল আওয়ালে তুমি এলে এই ধরায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় কে নুরি পাঠালেন খোদা আজ এ ধরাই জাগারে রোশনীতে আধার লুকায় কে নুরি পাঠালেন খোদা আজ এ ধরাই জাগারে রোশনীতে আধার লুকায় তো তোমারে অসিলাই শান্তি নামে অসন্ত ধরাই তোমারে অসিলাই শান্তি নামে অসন্ত ধরাই ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় এই রবি বলে তুমি এলে এই ধরায় রবিউল বলে তুমি তুমি এলে এই দরাই ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় শেষ কথা শুনবেন তোমার প্রেমী আশিক হলো যারা তো জাগানে ধন্য হলো তারা তোমার প্রেমী আশিক হলো যারা তো জাগানে ধন্য হলো তারা গুনাগর সাইফুদ্দিন তোমার আশিক গতি চাই গুনাগর সাইফুদ্দিন তোমার আশিক গতি চাই তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় এই রবিউল আওয়ালে তুমি এলে এই ধরায় রবিউল আওয়ালে তুমি এলে এই ধরায় আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায়